الرحمن الرحمن الرحيم الرحيم إنما يخشى عباده العلماء وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واقف لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبدل تبديرا ان المبدلين كانوا اخوان الشياطين وكان الشيطان ربه كفورا اما تردن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة الى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر انه كان بعباده خبيرا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم الطائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقام فأقام الدين ومن تركها فهدام الدين كما قال لي الصلاة التسليم وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة للنار كما قال لي الصلاة التسليم وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي কাহার শব্দ হেনু করমে বচনে শুকর আদায়ী করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খুদার কৃপায় অসীময় অপার পাপ করে নরে লজ্জা হই গো তার অনন্ত অসীম প্রেমময় তুমি হে বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারি তুমি অন্তর জামি দুলকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারি সকাশে যাচি হে শপতি তোমারি করুণা কামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি হে মহা চালক মোদের কখনো করোনা সে পথগামী যে পথে চিরভ্রান্তি পরিতাপ পরিহাস শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি শ্রদ্ধার ওলামারা বিশিষ্ট মেহমানরা অতিথিবৃন্দেরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা এবং বয়কনিষ্ঠেরা আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মন্ডলীরা যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতাভগ্নীরা শুদ্ধে মাননীয় মায়ের এবং বোনেরা স্নেহের ছেলেরা রাত্রি অনেকটা হয়ে গেছে সওয়ালের মাস আল্লাহ তালা মেহরবান বেনিয়াজ পাক তিনি তার দয়ায় আমাদিকে এই রাত্রিবেলায় তার কথা শোনার তৌফিক করে দিয়েছেন তৌফিক দিয়েছেন তাই বলি আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ, হ্যাঁ। কেমতের দিনে আলহামদুলিল্লাহটা হবে জখিরি জখিরা গচ্ছিত সম্পদ আপনার মনে হবে আরো আলহামদুলিল্লাহ কেন বলি নাই আমার আমার নামায় আরো আলহামদুলিল্লাহ কেন নাই আরো থাকলে ভালো হতো আলহামদুলিল্লাহ আল্লাহ মেহিরবান আল্লাহ বিনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই তাই আমি ওয়াজ করার আগে ওয়াজ করব ওয়াজ শোনার আগে একটু ওয়াজ শোনার দরকার আছে জাতি খুব বিপন্ন অবস্থা সাঙ্গীন জাতি আপনারা বোধ শুনেছেন রমজান মাসে পেপারে দেখেছেন দু সালে কেয়ামত হবে দেখেন না দেখেন না দেখেন না দু সালে কেয়ামত হবে খালারা বললে হাই হাই কি হবে আর খালুরা যারা মসজিদ যান না তারা বলবে খেয়ে মরে যাবে দু সালে কেয়ামত হবে আর মুচমানরা বললে কেয়ামত কবে হবে আল্লাহ আজকে যাদের কানে আমার কথা জানছে মেয়ে মরদ তারা সবাই মুখস্থ করে নেন কিয়ামত কবে হবে আল্লাহ যারা বলছে দু হাজার সালে হবে তারা গাঁজা খেয়েছে কিয়ামত কবে হবে বোকারা মেশকাব শরীফে একটা হাদিস আছে হাদিসটার নাম হাদিসে জিব্রাইল আল্লাহ নবী গেছে জিব্রাইল সাল্লাম মুখোমুখি বসলেন রানের উপরে হাত দুটো রাখলেন হাদিসের বর্ণনাকারী অমরে মনে খত্তাব বলছেন লা না রে প্রভু আমরা কেউ তাকে চিনতে পারছি আর অনেক দূর থেকে বাদ থেকে এই যে এইরকমও মনে হচ্ছে না কিন্তু অপরিচিতও বটে বলুন দেখি লা না রে প্রভু অমরের এইটা বলা ঠিক হলো কি করে আপনারা এতজন লোক আছেন তো আমি এলাম তো একজন লোক বলছে আমি চিনি না ঠিক আছে একজন লোক আমি চিনি না ঠিক আছে আমরা চিনি না বলাটা ঠিক হলো কি করে আমরা নবীর সামনে যারা বসছিলাম আমরা কেউ তাকে চিনতে পারছি না লোকটা এসে নবীর মুখোমুখি বসে নবীর রানের উপরে হাত দিয়ে বসলেন লানার উসকো পেহচানতে নেই তো আমরা পেহচানি না এটা কি করে বলবো হাদিসের টিকায় আছে হজরত ওমর যখন দেখলে চিনতে পারছি না তখন আর একজনকে জিজ্ঞেস করছে সবাইকে এশারা করে জিজ্ঞেস করলেন তখন বললেন তিনি বললেন আল্লাহ নবীকে কেয়ামত কবে হবে কি বললেন বাবা কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন মাল মাসগুলো আলমিনা সাই যিনি জিজ্ঞেস করছেন তার থেকে যাকে জিজ্ঞেস করছে সে কি বেশি জানে তার মানে আমি কেয়ামত কবে হবে জানি না কে বললেন নবীজি নবীজি বলছেন কেয়ামত কবে হবে জানি না আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত আর জিব্রাইল থেকে নিয়ে সমস্ত আর আজাজিল থেকে নিয়ে সমস্ত সমস্ত কেয়ামত কবে হবে কেউ জানছে না জিব্রাইল বললেন মাল আমার রায় আল্লাহ নবী কেয়ামতের লক্ষণ কি হবে এটা তো বললেন হ্যাঁ, লক্ষণ কি তা বলেন যারা নামাজ রোজা হজ্জাকাত করেছেন বাবা এই রমজান মাসে তারা বিটারি করে আবার জালসা দিয়েছেন আরো একটু নেকি কামাবো সওয়ালের চাঁদে ঈদটাকে পূর্ণভাবে পৌঁছবো তারা সবাই শোনে আল্লাহ নবী বললেন কিয়াম কবে হবে জানি না তবে লক্ষণ কিছু বলবো আমার বই অনেক সময় আনি আমি আজকে বই আনিনি আমার বইয়ের লাস্ট পৃষ্ঠায় দিয়ে আছে কেয়ামতের লক্ষণ কি কি মণিমুক্তাতে আছে বিশ্ব সমস্যা সমাধান আল কোরআনে আছে জানুন বেচুনে আছে শেষ পৃষ্ঠায় দিয়ে আছে কেয়ামতের লক্ষণ মা বাপের অবাধ্য হবে বিবির গোলাম হবে কেয়ামতের লক্ষণ মা বাপের অবাধ্য হবে বিবির গোলাম হবে আল্লাহ নবী যে নবী আল্লাহ নবীর পেশেন গুইয়া ভবিষ্যৎ বাণী একটু মিলিলেন চোদ্দশো বছর আগে বলেছেন কেয়ামতের লক্ষণ মা বাপের অবাধ্য হবে বিবির গুলাম হবে মিলছে না মিলছে না বাদ্যযন্ত্র বেড়ে যাবে তিন বছরের লাতি সেও বলছে हमें तो लूट लिया मिलके हुसन वालों ने বলে তুই কোথায় শিখলে তিন বছরের সেও বলছে মিটুন বলছিল যার হাসি মনে লাগে তাকে বারবার দেখতে লাগে তিন বছরের লাগে চোদ্দশো বছর আগে ঘরে ঘরে দরে দৌড়ে বাদ্যযন্ত্র হবে ব্যবিচার বেড়ে যাবে মেয়েরা বেপর্দা হবে মসজিদে সরগোল করবে আমানতে খেয়ানত হবে জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে সব মিলছে মিলিয়ে নিলেন চোদ্দশো বৎসর আগে আর কি মূর্খ লোকরা ফতোয়া দিবে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মোটরওয়ালা হারুনের মা কুরবানের চাচি ফতোয়া দেবে আপনাদের গায়ে হারুন কোরবান থাকে তা মনে করেন না যেন তার চাচিকে বলেছি আমি এমনি একটা কুরবান হারুন বলছি বাবা বললে বাবা লক্ষণ এইটা সব থেকে বড় লক্ষণ না জেনে ফতুয়া দেওয়া দুটো হাদিস শোনাই ওয়াজ আরম্ভ করিনি কিন্তু ওয়াজ আরম্ভ করলে বলে দেবো আল্লাহর নবীকে যে জনৈকা মহিলা বলছেন আমার স্বামী আমাকে মা বলেছে আমার কি তালাক পড়ে গেছে আল্লাহ নবী বললেন নিয়ম তো তাই চলছে আমি তো কিছু বলতে পারবো না নতুন নিয়ম বলে ইয়া রাসূলুল্লাহ আমার তিনটে ছেলে আছে আমার স্বামী আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি মা বলার কারণে কি তালাক করে গেছে আল্লাহ নবী বললেন সেই রকমই তো নিয়ম চলছে আগে থাকতে নতুন কোন নিয়ম আমার কাছে আসে নাই মা বললে তালাক করে যাবে চুপ এই নবীজি চুপ এইটা বলবার লেগে আমি ঘটনাটা বলছি মেয়েটা চলে গেল আল্লাহ হজরতে জিব্রাইলকে পাঠালেন আঠাশ পারা সুরা মুজাদালা قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تهابركما ان الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن امهات من امهات الا الله ولدنهم ইন্নাহুম লায়াকুলুনা কাওলান যুরা কোরআন শরীফ 28 বার জিবরাইল এসে বললেন ওগো নবী যে মেয়েটি আপনার সঙ্গে স্বামীর ব্যাপারে তর্ক করছিল আল্লাহর কাছে অভিযোগ তুলে ধরছিল আল্লাহ আয়াত পাঠাইছে আর কোনদিন স্বামী স্ত্রীকে মা বললে তালাক করবে না পেটে ধরবে যে সে হচ্ছে মা স্বামী যদি স্ত্রীকে মা বলে মিথ্যা বলা হবে গুণা হবে তালাক করবে না আয়তে আল্লাহ নবী বললেন মেয়েটিকে ডাকো মেয়েটিকে ডাকো তার নাম ছিল বিবি হালা আল্লাহ নবী বললেন আল্লাহ তোমার সম্বন্ধে আয়নাজেলে করেছে মা বলার কারণে তালাক করবে না স্বামীর গুণা হবে স্ত্রীকে মা বলিতে নাই তালাকে নিয়েতে বললে জেহার করলে এটা মশলা আলাদা প্রয়োজন হলে জিজ্ঞেস করবেন এখন একটা জিনিস এলো যে মা বললে তালাক গুণা হবে মিথ্যা বলা হবে পেটে ধরলে তবে মা হবে শুনিয়ে দিলেন মেয়েটাকে তার আগে নবীজি কিন্তু বলবো বাবা কিছু বলতে পারবো নিয়ম তো তাই চলছে চুপ চুপ চুপ হজরতে সিদ্দিককে জোনাইকা মহিলা জিজ্ঞেস করলেন দাদি কতটা ফারাজ পাবে আবকর সিদ্দিক বললেন আমি তো বলতে পারবো না নবীর কাছে শুনি নাই অবকর সিদ্দিক উম্মতের শ্রেষ্ঠ পয়গম্বর পরে যার যার যা আমিরুল মমিনীন বললে আমি তো বলতে পারবো না দাদি কতটা ফারাজ পাবে নবীর কাছে তো আমার শোনা হয় না এটা জোহরের নামাজ পড়ে বললেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বললে ওগো নবী সাহাবারায় আপনারা কি কেউ শুনেছেন দাদি কতটা ফারাজ পাবে নবীকে বলতে আবু মুসা আশারি দাঁড়িয়ে বললেন আমি শুনেছি সুদুস পাবে সেটা হিসা ছ ভাগের এক ভাগ দাদি পাবে আবু বকর বলছে আপনার কোন সাক্ষী আছে তখন আরেকজন সাহাবা মসজিদের কোণে দাঁড়িয়ে বললেন আমি শুনেছি নবী বলেছেন দাদি ছ ভাগের এক ভাগ পাবে সেটা হিসা দাদি কো শোনা আবু বকর সিদ্দিক আসল সময় বললেন দাদি যে আমাকে জিজ্ঞেস করলো তা খবর দিয়ে দাও সেটা হিসা মিলেগা তার আগে আবু বকর বলে নাই কি বলেছেন তার আগে আমি জানি না বলতে পারবো না আমি নবীর কাছে শুনি নাই এই দুটো ঘটনা বললাম এই দুটো ঘটনা বলার তো আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমাদের অবস্থাটা আর এইটা আমাদের অবস্থা কি পটলওয়ালা রিক্সাওয়ালা উজু জানে না গোসল জানে না মাদ্রাসা যায় নাই মক্তব যায় নাই খালি জিজ্ঞেস করুন একবার কোরআন হাদিস তারপর দেখুন তফসির করা কাকে বলে ফাটিয়ে সালা মৌলবীকে চুপ করিয়ে দিবে যাকে জিজ্ঞেস করবে আর এই ঘটনা দুটোতে কি শিখলেন যত কথা বলবে বলো ইসলামী কোরআন হাদিসের কথা মাসলা মাসাইলের কথা ফেকা হুসুলের কথা মোটেই বলো না কেয়ামতের দিনে আগুনের কাইজি করে জমান কাটা হবে জেনে না বললে পারা আর না জেনে বললে পারা মুসলিমদের অবস্থা অত্যন্ত সঙ্গী খুব ভালো করে না বলার কথা গুটি কয়েক বলছি কিছু মনে করবেন না মূল সাহেবকে লিবে না লিবে শপথকে আর আনবে না আনবে ভালোবাসবে না ওটা পরের কথা কিন্তু না বলার কথা কিছু বলতে হচ্ছে না যে জাতি গেল কি ভালো করে লক্ষ্য না দিলে মুসলিম জাতিকে টেকানো খুব দায় এই জাতি ইহুদি খ্রিস্টান পেছনে লেগেছে তার উপরে মুদি আদবানি আলাদা মাল আছে অটলের চুক্তি আলাদা তার উপরে পেপার আনন্দবাজার বর্তমান বসুমতি যুগান্তর আজকাল এরা আলাদা আছে আমাদের নাম মোজ কাটতে কাটতে বলছে গুড়া সময় দুগড়িয়ে গিয়েছে মোল সাহেব ছাপিয়ে দিচ্ছে এগুলো সব আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য না দিলে আপনাদের বারো বাজিয়ে দেবে কি লক্ষ্য দেবেন বলুন ভালো করে কথা শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন না হলে হবে রে বাবা একশোটার মধ্যে নব্বইটা আলেম নয় ওয়াজ করে বাবারা সুন্দররা আপনারা মনে করলেন দিয়েছে রে একশোটার মধ্যে নব্বইটা আলেম যাতে আপনারা এই প্ল্যাটফর্মটার নাম কি আমি যেটা নাম বীর শিবপুর ہاوڑا الگنا کی ٹکٹ لیجیے انکوائری سے پوچھیے کسی دوسرے سے مت پوچھیے تیسرے کے ہاتھ سے ٹکٹ مت لیجیے کاؤنٹر سے ٹکٹ لیجیے اور انکوائری آفس سے معلوم کیجیے تیسرے آدمی سے معلوم کیجئے گا تو جانا ہے گوہاٹی پہنچ جائیں گے بنگالور ٹکٹ دوسرے کے ہاتھ سے لیجئے گا جانا ہے راجدھانی میں پہنچا دے گا طوفان نے کاؤنٹر سے ٹکٹ لیجیے جھاڑنے جس کر جگہ جا کے جس کرا کے جس کروں تاکہ যদি তোমাদের জানা না থাকে যারা জানে যারা আলেম যারা ফকি যারা পণ্ডিত যারা বিজ্ঞজ্ঞ তাদের কাছে তোমরা ইসলামী মাসলা মাসাইলে জিজ্ঞেস করো যাকে তাকে জিজ্ঞেস করো না যা যা শেষ হয়ে যাবে আমাদের বর্তমানে বুঝলেন আগে আগে কেন বলছি ঘটনাটা কেন আজকে মূলবি শতকরা নব্বই জন লয় পাঁচজন সহ মৌলী সাহেব বুঝিয়ে দিই না বুঝালে তো আমাকে পর্যন্ত থাকতে হবে আপনি ভুল ধরবেন আমাদের বুঝলেন আগে এমনি করে কাটি করে কাদা পায়খানা এমনি করে এমনি করে ছিটিয়ে দিত গায়ে ব্যাগটা নামিয়ে রেখে এটা ধুচ্ছে ব্যাগটা পালিয়ে সবাই জানতে পারলে ব্যাগটা লিবার লিগে কাদা ছিটিয়ে দিয়েছে দিয়ে এবারে সব লোক মনে মনে করলে কাদা ছিটিয়ে দিলে পায়খানা লাগিয়ে দিল ব্যাগও নামাবো না ধোবো এই লাইনটা বন্ধ হয়ে গেল আগে খুব চলছিল বর্তমানে হ্যাঁ? কোন দিক থেকে কাদা এলো দেখা গেল দাদা আপনার পিছনে লেগে যাবে ব্যাগটা নামিয়ে রেখে ধুচ্ছে বলে এই তো শালা খুব গোলমাল দিয়ে বললে লোকে বেড়ে যদি গোটা জামাটাতে পায়খানা লাগিয়ে দেয় ধোবও না ব্যাগও না লাইনটা বন্ধ হয়ে গেল তারপরে কিছুদিন চলছিল বুঝলেন একটা পাঁচ কেজি মাছ এনে উকিল সাহেবের ঘরে দিয়ে বললো গিন্নি মা উকিল বাবু মক্কেলের বাড়ি যাবে মাছ তো পাঠালে সাইকেলটা দিতে বললে সে সাইকেল আজও এলো মাছ খাওয়াই হলো সাইকেল চলে গেল এটা চলছিল ওটা বন্ধ হয়ে গেল সবাই জানাজানি হয়ে গেল তারপরে লোকে বললে মাস্টার মশাইরা খুব ভালো লোক এখন সমাজে মাস্টার মশাইরা ভালো লোক ডিএম ভালো ম্যাজিস্ট্রেট ভালো ব্যাংকের ম্যানেজার খুব ভালো লোন দেয় তারপর যখন দেখা গেল মাস্টার মশাইরা গরু চুরি করে খেয়ে ডিএম ঘোষ খেছে ব্যাংকের ম্যানেজার টাকা চুরি করছে টাকা জমা দিয়েছে আর জমা নাই কম্পিউটার টিপছে মারবে সে নিজেই মেরে নিয়েছে সবাই যখন চোর হয়ে গেল তখন এবারে লোকরা ভাবতে লাগলো কি সেজে চুরি করবে মাস্টার সাজলে লোকে মারবে গোম চোর কি সাজবি বল কি সেজে ডাকাতি করবি তো বলে একটা লাইন এখনো আছে বলে কি আছে বলে মৌলবীদের মতন বড় জামা পর টুপি লাগা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে রাস্তার ধারে হাই রোডে দাঁড়িয়ে দাদা দাদা গাড়ি দাঁড়িয়ে গেল গেল বলে আমাকে যেতে হবে মেছে দা আমার জল হচ্ছে শান্তিপুরে চেপ পড়ো ভাই চেপে একটু দূরে যে বলছে নাম শালা গাড়ি থেকে দেখ ভেতরে মাল কি আছে ফুল জামাটা দিয়ে এখন ডাকাতি চলছে জামা পরে মুসলমানরা মসজিদ চায় না নামাজ পড়ে না তবলিগ করে না ধারে বসে না কে আলেম আর কে আলেম মুসলমানরা চেনে না এরা জামা মেপে মৌলবি চেনে জামাটা যখন ভুটোর নাম পর্যন্ত তাহলে বলছে এরা বড় জামা দেখে মূল সাহেব চেনে এ জাতি আপনি জানেন মক্কা শরীফে যদি চায়ের দোকান করে কেউ চা দিচ্ছেন বলে বলছি চায়ের দোকান ওই লোকটা মক্কা শরীফে চায়ের দোকান করকে আরবি বলতে পারবি আমি তো বলছি কিন্তু আমার থেকেও থরলি আরবি বলবে শেষ ছমাস মাস চায়ের দোকান থাকবে তো মুরবি হয়ে যাবে লন্ডনে যদি কেউ ফল ম্যাচে ঠেলা করে আপেল মুসাম্বি সে ইংরেজি বলবে থরনি প্রফেসর তার সাথে পারবে না কিন্তু কসম করে বলছি আপনাদেরকে স্কুলে পড়াতে পারবে না আর এই মাদ্রাসাই পড়াতে পারবে না ফ্যান চালালে আরবি শিখা যাবে লিপি দিবি পনেরো টাকা কিলো আপেলটা ভালো এই আরবিটা বলা যাবে কিন্তু কলা কলা রাসুল সাল্লাহ আলি সাল্লাম কলা নবী সাল্লাহ আলি সাল্লামা বালিকা এর ভেতরে হিকমত আছে এই রাজ আছে এটার উদ্দেশ্য এটা গ্রামেটিক্যাল দিক এই noun pronoun adjective verb preposition conjunction interjection plural number singular number ফেল ফাইল কর্তা ক্রিয়া কর্ম এগুলো তো বলতে পারবে না এগুলো জানবে না সেই কারণে থরুলি আরবি বলা আলাদা ربنا سننا نحمده এটা তো দুদিন শুনে শুনে মুখস্থ করা হবে তো অনেকেই বলতে পারবে তাতে আমি আমার জাতিকে বলছি আলেম হওয়া আলাদা জিনিস ওয়াজ করা আলাদা জিনিস আলেমের তত্ত্ব তাত্ত্বিক তার পরেশগারি তার তাকওয়া তার ইলম কালাম তার কোরআন হাদিস তাফসীর ফিকহ উসুল 14 বছর পড়া হৃদয়ের ভেতরে এলেম কালাম গজ করা জাতির সামনে সেটা রাখা না জানলে চুপ করে থাকা অন্যায় ফতোয়া না যাওয়া আর সাধারণ কেউ হলে সে মনে করবে বলতে না পারলে বলবে না চালিয়ে হবে না জানলেও চালিয়ে কাঁচাই লাগিয়ে দেবে আলেম ফতোয়া দিতে চাইবে না বলবে ভাই কাল বলবো বই দিকে বলবো বড় মূর্তি সাহেবকে জিজ্ঞেস করে বলবো সাধারণ মানুষের আজকে যে চরম ক্ষতি মুসলিম জাতি সবাই ঈদ কবে হবে কিছু কিছু দুদিন আগে থাকতে যদি ছেড়ে যায় কবরে ফেরেস্তার সাথে কিছু কিসে করে মারবে আমি এটা ভাবছি যে মৌলবি মোল্লা হাদিস কোরআন সব রইল খরমুজের খালা বলছে দুদিন আগে থাকতে রেখেছি রোজা ছেড়ে যাবে তার ঠিক নাই কত বড় সাহস বলো আল্লাহ নবী পুরো বর্ষ রোজা রাখতেন মাসের শেষে মাসের প্রথমে মাসের মাঝখানে তিন দিন মাঝখান থেকে বলা হতো আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো ওই বাবা কি হলো কি বলছে চালবে কথা বলো না কথা শোনো আল্লাহ নবী কি করতেন বাবা প্রতি মাসে কদিন রোজা রাখতেন না প্রথম তিন দিন শেষে তিন দিন মাঝে তিন দিন কদিন হলো কিন্তু সাবান মাসের শেষের তিন দিনের রোজা রাখতেন না কেন ফরজার নফলে মিলে যেন না যায় সাবান মাসের শেষের তিনটে রোজা রাখতেন না নফল কেন ফরজ আর নফল যেন মিলে না যায় চাঁদ দেখবো দেখে সাবানের রোজার রমজানের রোজা রাখবো আর না হলে তিরিশ দিন সাবানের গুনে নেব দিয়ে রমজানের রোজা রাখবো আমরা মানুষ যদি ভুল হয়ে একটা ছেড়েও যাই আপনার কোনো পাপ নাই আপনি মানুষ আপনাকে যতটা দেখতে বলেছে আল্লাহ যেমন করে হিসেব করতে বলেছে করবে ভুল হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবে কিন্তু একদিন আগে রাখবো চলবে না একদিন আগে করে লবো তাহলে ঈদের দিনে ঈদ করবো না দুদিন পরে করব তাহলে তার অনুদান ছাড়বে না এইগুলো মোটেই চলবে না কথা ভালো করে বুঝুন আলেম চিন আলেমের কাছে ওটা বসা কর মসজিদে আসো আসসালাম ভালো আছে যে বয়ান করছে তাকেও মারবে যারা শুনছে তাদেরকে মারবে বল ইসরায়েলি হাদিস খালি বানানো হাদিস ঘটনা প্রবাহ বাস্তব সত্যের বিপরীত হলে হাদিস জাল বাস্তব সত্যের বিপরীত হলে হাদিস জাল বর্ণনাকারী ধোকাবাজ প্রবঞ্চক হলে হাদিস জাল বাস্তব সত্যের বিপরীত কি বলবো একটা হাদিসে লেখা আছে এটা লেখা নাই আমি বলছি ধরে নেন সমস্ত রোগের ওষুধ কাঁটা বেগুনে আছে নবীজি বলেছেন সমস্ত রোগের ওষুধ কাঁটা বেগুনে কাঁটা বেগুন বোঝেন তো আপনারা সমস্ত রোগের ওষুধ কাঁটা বেগুনে এটা বাস্তব সত্যের বিপরীত নয় কাঁটা বেগুন খেলে খুঁজলি হবে কাঁটা বেগুন খেলে খোস হবে সেটা যদি লেখা লেখা হারিস সমস্ত রোগের ওষুধ কাঁটা বেগুনে তাহলে জানেন হারিসটা কি তো গোলমাল মাল মাঝখান থেকে কেউ ভুল করে কিছু ঢুকিয়ে দিয়েছে বাস্তব সত্যের বিপরীত পৃথিবীতে বাস্তব যেটা কাটা বেগুন সম্বন্ধে এটা তার বিপরীত কথা অতএব হাদিসটা যা জাল হাদিসের লক্ষণ লিখে দেওয়া হয়েছে পন্ডিতরা যারা আমাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করেছে জাতি কি হবে যারা কোরআন হাদিস সামনে রেখে রাত দিন মেহনত করেছে জাতির কি হবে তাদের সামনে সব তুলে ধরা আছে আলে বোলামা বুজুর গানে দিন পোশাক পরিচ্ছদ এই যে জামা দেখছেন বাবা এই যে জামা কদ্দুর পর্যন্ত হবে এইটাকে আমরা বলি টাকলু উর্দুতে বাংলায় আমরা বর্তমানে বলি গোরকাট এই হাটটা এই হাটটা আপনারা কি বলেন হ্যাঁ? হারু হারুঘাট হারু ঘাট হারু ঘাট তো আমরা বলি গোর গাঁট এটা গোর এটা ঘাট হারু গাঁট আপনারা বলেন বীরভূমে আর কিছু বলে মালদায় আর কিছু বলে এই হাটটার নামই পোশাক নিয়ে যেতে পাবেন না পা জামা জামা কিচ্ছু এই হাঁটু পার করলে এইখানে একটু এলি এটাকে বলা হয় নবীজি সুন্নত সুন্নতের একটা ব্যাখ্যা বলে দিয়ে যায় সবাই মনে রেখে দেবেন সুন্নত মানে সুন্দর সুন্নত মানে বিজ্ঞান সুন্নত মানে বাস্তব সুন্নত মানে যুক্তিপূর্ণ তার নাম সুন্নত যদি কেউ একটা পাজামা এরকম করে রাখে একটা পাজামা ইডি করে দেয় দিয়ে আমি সুন্নতের উপরে চলছি তাকে ঝাঁটা করে বেরোতে হবে দেখতে খারাপ লাগবে বিচ্ছিরি হলে সুন্নত হবে না সুন্নত মানে সুন্দর বাস্তব যুক্তিপূর্ণ বিজ্ঞান সম্মত আল্লাহ নবী মাথা আঁচড়তেন স্মৃতি হয়ে সুন্দর আঁচড়ালে কিন্তু আপনারা যে মাথা আঁচড়াচ্ছেন ওটা লয় কি সকাল থেকে সাজগুলো ঘরের মেজায় আয়নার সামনে তার নাম তেরে নাম আপনারা জিজ্ঞেস করছেন না ফেরের নাম কি করে জানলো আমার তো চুল ছিল আমি এই খুব অসুখ পড়ে যে মাথা নেড়া করেছি তো মাঝে ছেলের একদিন আমার মাথা হাজুর থাজুরতে একটা ছেলে বলছে তেরে নাম করে দে তেরে নাম কি তেরে নাম কি বে বল নাহলে পিঠ ফাটিয়ে দাও নাম বলবো না বল তো বলছে সিনেমায় তেরে নাম আছে তেরে নাম আল্লাহ নবীর শূন্য তিনি মাথা আঁচড়ালে স্মৃতি হয়ে যেত আপনা আপনি মাথা আঁচড়ানো ভালো একজন সাহাবার খুশকো উস্কো চোল আল্লাহ নবী বললো তুমি মাথা আঁচড়াওনি তুমি কাকুই করনি মানে পরিচ্ছন্ন সুন্দর মানে প্রথমের জন্য সুন্দর যথা আলাদা আর পরিচ্ছন্ন যেটা বিজ্ঞান নখ কাটা চুল কাটা মোচ কাটা বগলের লোম পরিষ্কার করা দাঁত মাজা পরিচ্ছন্ন করে খাওয়া হাত ধোয়া আমি কত ইমে পাশ করা লোককে দেখেছি হাত ধুয়ে রুমালে হাত মুছে তারপরে খায় কি হলো হাত ধোয়া হলো হাত ধুয়ে যদি কেউ রুমালে হাত মুছে মুছে খায় কিরম হবে বয়কার কয়েকার বোকা যা ছিল আবার তাই হলো হাত ধুয়ে পোচা চলবে না খেয়ে দিয়ে ধুয়ে তারপরে পুষতে হবে আর খাবার সময় হাত দুটো ভালো করে ধুয়ে নিতে হবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ তো সে মনে করছে হাত পারা মনে করবে অনেকটা লেখাপড়া শিখেছে ওরে বোকা যারা খাঁটি লেখাপড়া শিখেছে তারা বলবে বোকা হাত ধুয়ে রুমালে হাত মোজা চলবে না খাবার আগে বলছি কিন্তু পরে নয় কেউ একটু শুনে যে অন্য বলে ফেলে না যেন তো যেটা বললাম এটা মনে রাখবেন নবী সুন্নত সুন্দর দেখতে ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে কাঁচা কচলা পরিষ্কার জামা পরে যদি আপনি পাশে টেনে যান কারো পাশে বসে সে আপনাকে চেয়ে চেয়ে দেখবে মুসলমানটা কি সুন্দর কি পরিচ্ছন্ন বাহ এদের নবী কি আদর্শপূর্ণ আর আমরা যদি এখানে একটা হলদে ডাবকা এখানে একটা কালো ডাবকা পাশে বসেছেন মনে হচ্ছে জামাটা পুকুরে ধুলে পারা মাছ মরে যাবে এত ময়লা তো বলছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না আমি নবীর শূন্যদের উপরে থাকবো ওইটা নবীর শূন্য জাতির কলঙ্ক সুন্নতের কলঙ্ক আদর্শের কলঙ্ক পরিষ্কার পরিচ্ছন্ন কম দামি জামা হোক কচালে পরিচ্ছন্ন খান কম সাবন ব্যবহার করুন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নবীর আদর্শ ফেরেশ তারা খুশি হবে মসজিদে গেলে একটা মশলা মুখস্থ করে রেখে দেন যে জামা কাপড় পরে কোন মাননীয় জায়গায় যাওয়া যাবে না মহামান্য জায়গায় যাওয়া যাবে না সেই জামা কাপড় পরে নামাজ হবে না মুখরু নামাজ পড়বার সময় গামছা গায়ে আর শ্বশুর গাওয়া যাওয়ার সময় তখন মাল ভাগ করেছে বাক্স চলবে না ওই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়ে নাও গিয়ে ওইটা দিয়ে গায়ে দিয়ে শ্বশুর ঘর যাও জাকাত আদায় হয়ে গেল এবারে যাও আর ফতমিরও গুণা হবে না রাগামিরও গুণা হবে না কারণ আপনি নামাজ পড়ে নিয়েছেন জামাটা গায়ে আল্লাহকে আগে দেন যে আল্লাহ তুমি জামা দিয়েছো তোমার শকর আল্লাহ আকবার সাইকেল যদি থাকে সাইকেল নিয়ে নামাজ পড়তে আসো আল্লাহ তোমার শকর সাইকেল দিয়েছে নামাজ পড়তেছি মোটর সাইকেল থাকে নামাজ পড়তে আসো বিশ্বিমপুরে মৌলবী নামলে মোটরসাইকেল নিয়ে থাকুন চাপিয়ে নিয়ে আসুন জাকাত আদায় করে দিয়ে আবার মোটরসাইকেল নিয়ে এবারে জরির দোকানে যান আর আপনার দিকে যত রকমের ব্যবসা করুন কিন্তু তার আগে আপনি আল্লাহ রাস্তায় মোটরসাইকেলটা নিয়ে কাজ করেছেন কাজে লেগে গেল বলে মোটরসাইকেল আমার শুধু আপনার দিকে সিনেমা যাবার লেগে নাটক দেখবার লেগে আর আমার ব্যবসা করবার লেগে নামাজের জন্যও পাবে না আর আপদ বিপদেও পাবে না আর কোনো মৌলবীকেও এতে চাপানো যাবে না তাহলে আপনার ভুল হচ্ছে না আগে এই খেলে লাগান ভালো জামা কিনেছেন নামাজে আসুন আর আমি একবার বুঝিয়ে বলে দিয়ে গিয়েছিলাম আপনার দিকে নামাজে দাঁড়িয়ে নিয়ে পেলে আলহামদুলিল্লাহ মশা বসেছে নাহলে মাছি বসেছে এবার আত্মা হিয়া তো কি নামাজটা মুকলু হবে না হবে না নামাজের থেকে একদম বেশি নামাজ পড়া হয়ে গেলে যদি কিছু লেগে নামাজ পড়তে পড়তে কি চলছে আত্মা এটাও চলছে ইয়াও চলছে আল্লাহ বললো রে বাপ রে কি জামা পরে এই চেরে যে জামা পড়লে আপনাকে নামাজে এমনি এমনি করতে হবে সে জামা পরে যেন না সেই কারণে মোটামুটি পরে যাবে খুব দেখবেন তাদের কপাল খারাপ যারা খুব দামি জামা গড়ায় তারা বাক্সই ভরে রেখে দেয় কাল পরবো পরশু পরবো তরশু পরবো নরশু পরবো আজকে এইটা পরে চলে যাই আজকে এইটা হলেই হয়ে যাবে সেই দামি জামাটা আর সে পড়তে পেলে না বুঝলেন উয়ে খেলে আর ঘুনে খেলে দামি জিনিস ভরে রেখেছে এই কারণে মাঝারি জিনিস করাতে হয় মধ্যম পড়তে আর মায়া লাগবে আর অনেক দামি হলে দেখেন না আমাদের মেয়েরা ভালো বিছানার চাদর ভালো কাঁথা ভালো উড়নি ভালো জিনিস বাক্সই রেখে দেবে কাউকে বিছিয়ে দিব না নিজে শুবে না স্বামী বলছে এটা কেন বিছিয়েছে না কি করবে বিটিকে দেবো এখনো বিটি হয় না তাকে দিবে বিটির যখন বিয়ে হলো মায়ের সুগনিটাও বাক্সই ভরেছে স্বামী বলছে একদিন বিচৌ চলবে না বিটিকে দেবো তার মানে সেই কাঁদাটা খালি বাক্সতেই চলছে বিটি হবে আর বাক্সই ভরবে বিটি হবে আর বাক্সই ভরবে বিচিয়ে দিয়ে আমরা মুলবি মোল্লা বলে আমাদের আল্লাহ তালা নসিব ভালো রেখেছে মিলাদ মিলাদ পড়তে গেলে ওই রকম মাল বিছিয়ে দেয় আমরা বুঝতে পারি যে এটা কোনো সাদাকে দেয় নাই আমাদেরই কপালে কথা বুঝছেন না বোঝেন নাই আপনারা কাঁথার গন্ধে বুঝেলি আমরা যে এই বাক্সর মাল এটা কাউকে দেয় না এটা আমাদের এটা এটা হলে মানে? এটা হলো হলে আর বললে বাক্স সেইটা কাউকে নাই এটা হলো হলে আর মানে আমরা পেয়েছি আর কাউকে দেয় না সেই কারণে ওই অত ভালো জিনিস ভালো লাগে তাই নামাজ পড়তে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোরআনের তোমরা যখন শেষদার জন্য আসবে তখন সুন্দর হয়ে আসবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর থাকবে চোখে সরমা পাললে দেবে পরিচ্ছন্ন জামা পড়বে উজু করবে তবে মসজিদে আসবে তো এইটা বলছিলাম আমি এই হারটার নাম লটকানো চলবে না বড় জামা কত বড় বড় জামা কত বড় বড় জামা কত বড় বড় জামা অনেক নাম পর্যন্ত চলে গেল এটার নাম সীমালঙ্ঘন সীমালঙ্ঘনটা কোরআনে নিষেধ যারা সীমালঙ্ঘনকারী আল্লাহ তাদিকে ভালোবাসেন সীমালঙ্ঘনের দুটো দিক বলে দিয়ে বেশি খাওয়া যেমন সীমা লঙ্ঘন হারাম খাওয়া যেমন সীমা লঙ্ঘন তেমনি মুখেই খাবো না বলাটা সীমা লঙ্ঘন জামা এই এইখান পর্যন্ত পড়ার ভালো কিন্তু বলছেন যে এই এইখান পর্যন্ত পড়বো এটাও যেমন সীমা লঙ্ঘন তেমনি এটাকে তুলে এনে এই এইখান পর্যন্ত আনা এটাও সীমা লঙ্ঘন পোশাক পরিচ্ছদ মার্জিত মাঝামাঝি মধ্যম পড়া ভালো তো বলে আল্লাহ যখন বলছে পোশাক বেশি পড়লে পরাও দামি পড়লে পরা প্রচুর খরচি হবে আমি আর পোশাক পরবো না আন্ডার প্যান্ট পরে থাকবো এটা সীমালঙ্ঘন ঘটে না এটাও সীমালঙ্ঘন অনেক পড়াও যেমন সীমালঙ্ঘন নেঙ্গুটে পরে থাকবো বলাটাও সীমালঙ্ঘন আল্লাহ বললেন তোমরা একের অধিক বিবাহ করো না যদি হক আদায় করতে না পারো দুটো তিনটে চারটা পর্যন্ত বৈধ আছে কিন্তু একের অধিক করলে যদি হকাদাই করতে না পারো করোনা তার মানে করোনা হকাদাই করতে পারবে যাদের মনে হচ্ছে দুটো বিয়ে করব তিনটে করব যাদের দুটো বউ আছে তার কাছে বসে যুক্তি করুন কি করবো বলবি দুটো করব সে বলবে হবে যা হয়েছে হয়েছে আমার যা হয়েছে আমি রান্না ভাত খেতে পারছি না আমি যা ভুল করেছি তু আর করি সারা রাতে দিনে ঘুমুতে পারবি না দিনে ছেঁচাড়ে মেরে দেবে আল্লাহ বলছে দুটোর একটার বেশি করোন হক আদায় করতে পারবে আর প্রয়োজন হলে যায় যাচ্ছে বলছে আল্লাহ যখন মানা করেছে দেরি করবো না থাকবো এটাও বাড়াবাড়ি আর একজন আল্লাহ বলছেন দুটো তিনটে চারটা পর্যন্ত যায় তবে বিরানব্বই তিরানব্বইটা চালা এটাও সীমালঙ্ঘন সীমালঙ্ঘনটা বুঝাচ্ছি করবো না বলাটাও সীমালঙ্ঘন বিরানব্বই তিরানব্বই ঝাঁকে ঝাঁকে এটাও সীমালঙ্ঘন যাদের জানা নাই তারা জেনে নেন নিজের স্ত্রীর সহদরা বোনকে বিয়ে করা হারাম নিজের স্ত্রীর সহদরা বোনকে ঘর ঢুকুলে নিজের স্ত্রীর কাছে যাওয়া পর্যন্ত হারাম হয়ে যাবে দুটোই হারাম একটাকে না সরানো পর্যন্ত একটা বৈধ হবে না দুটো বোনকে বিয়ে করা যায় নাই কোরআন বলেছে কদমা সালাহ যা আগে হয়ে গেছে গেছে নবী আসার পরে কোরআন আসার পরে দুটো সহদর আপনাকে একটা পুরুষ ঘরে রাখতে পারে না স্ত্রী রূপে হারাম পরিবেশ দূষণ মুক্ত করো ধরে নিয়ে বল একটা রাখবো দুটো রাখবো না তা না তুমি গ্রামে থাকতে দেবো না করবো না যেতে দেবো না মসজিদ আসতে দেবো না মুসলমানরা তোর ঘরে বিয়ে শালি দিতে দেবো না তবে ওই অন্যায়গুলো বন্ধ আমাদের ওখানে একটা ছোট্ট পাড়া গাঁ আছে বুঝলেন বাপেরও দুটো বিয়ে বেটারও দুটো বিয়ে একই ঘরে বাপ দুটো করেছে বেটাও দুটো করেছে বাপ নিজের স্ত্রীকার শালিকে বেটাও নিজের স্ত্রীকার শালিকে বাপের কোন সীমা আছে তার ঘরে ইমামের পালাও হচ্ছে সব থেকে মুসিবত তো আমাদিকে নিয়ে সালাম আলাইকুম বলছে ইমামতি হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা বেতন তিরিশ ঘর বাস করে চোর ডাকাত ছ্যাচোর সুদখোর বাটপার দুটো বোনকে একসাথে বিয়ে করে রেখেছে সিনেমার হল করেছে তার ঘরেও ভাতের পাল্লা নামাজির ঘরেও ভাতের পালা বেনামাজির ঘরের ভাতের পাল্লা চোরের ঘরেও ভাতের পাল্লা মুসলিমরা মনে মনে করলে সবারই ঘরে ভাত খেলে আমাদের ইমামের পেছনে আমাদের ঠিক হবে না বলে তাহলে কি করবে উমুকের ঘরে খেতে মানা করতে উমুকের ঘরে খেতে মানা করতে কাকে বলছে মোল সাহেবকে মোল সাহেবকে বলছে মোল সাহেব গুরু ঘরে অনুরক্ষণ করা চলবে না আর মোল সাহেব আমার মতন এইরকম ধরনের স্কুল ফিস্কুল যায় না তো তো পাক্কা ছিল সে বললে ভাই আমদার ঘরে পালা চলবে না সে বললে কোন ছালা বললে রে তোর ইমামতি আজকেই আমি ছাড়িয়ে দিচ্ছি বেরো মহিতে যা সে তখন মুসল্লির দিকে যে বললে আপনারা বলছিলেন বার করে খাবি না সে আমাকে মসজিদ থেকে বার করে দিয়েছে কি করো তো বলছে তেড়ে দিয়েছে যখন তখন চলে যাও আমরা আর কি করো ওরে নামাজি রে ওরে পরেজগার এই যে নামাজি দিকে বলছে গায়ে যদি কেউ সুদ খায় বাড়ি খায় খায় কেউ যদি দুটো বুনুকে একসাথে রাখে তোমরা যে বলে তোমার ঘরে আমাদের ইমামের পালা হবে না সেদিনটা আমরা খাবো এটা হলো নিয়ম ইমামকে কি বলছো সে পুতাকারকে সে কি করে জানলে ও দুটো বিয়ে করেছে সে কি করে জানলে ও সুদ খায় এটা তো গায়ের লোক জানে গায়ের লোক যে বলো পরেশগার মোত্তাকি যদি হও তো সব থেকে ঝঞ্ঝট হচ্ছে আমাদের অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি যা হবে লটাই টাকাত করেছে ইমাম সাহেব আমার বাড়িতে পরশু মিলাদ তার মানে আমি খানিক পাপ বয় তুই খানিক পাপ বয় সেটাকে মুরগি করে খয়ে দিই কুড়ি টাকা দিই বলে কিসের টাকা লটারিতে যেটা পড়ি আমি একলা কেন মরি তু শুদ্ধ মর যত পাপ ছাড়া আমাদের উপরে বিপদ বেটার বিয়েতে পড়লি যে বলছি বিয়ের আগে দিনে মিলাদ হবে রব্বানা রমদান ফসানা হবে সুন্নতি ফমন রাগে মামি সুন্নতি আল্লাহ ইস নিকাহ মে বরকত ফরমাও হায়াত মে বরকত ফরমাও নেক আওলাদ আতা ফরমাও 50 টাকা নিয়ে হচ্ছে লিসা বলে কোথাকার টাকা বলে বেটার বিয়েতে আশি হাজার পেয়েছি তোকে খানিক দিয়েছি একলা কেন ফেরে পড়ি বুঝতে পারছেন না আমাদের বিপদ বলবি আমাদের সবাই ট্রেনে ওইখানে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আপনার জানা নাই যে অজান্তে করলে পাপ হবে না আমার তো আর জানা নাই আপনি যদি বলেন হারাম খেতে দিচ্ছি আপনার খানায় আপনার থেকে ঠুকরে দেবো খানা সরিয়ে দেবো খাবো না আর আপনি যদি আমাকে কোথেকে খাওয়াবেন কিভাবে দেবেন আপনার পাপ আপনি বহন করবেন মূল কি করে যাবে সেই কারণে কথা শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন তা না হলে জাতিকে পস্তাতে হবে কথা বুঝে আসছে আসে নাই বাবা জাতিকে বুঝাচ্ছে চরম ক্ষতি হবে জাতি জামা পাজামা দেখে নো ডাউট আলে বলে মালা حوی ج নবীর ওপরে যখন অন্যাজ ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইন আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফাওয়াদা মা রা এই আয়াত নাযিল হলো তখন কোরআন বলছে তিনি যা দেখেছেন তেনার হৃদয় চিনতে এবং চোখ দেখতে দেখতে ভুল করে নয় কে বলে দিব আপনাকে কাকে দেখেছে আমি বললাম আপনি কি আল্লাহকে দেখেছেন আল্লাহ নবী বললেন কখনো না আমি দুবার দেখেছি জিব্রাইল বহুবার এসছে জিব্রাইলের রূপে দুবার দেখেছি একবার সাবে আর একবার যখন নাজেল হলো তখন জিব্রাইলের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বডি আসমান আর জমিন থেকে লম্বা পর বিশিষ্ট জিব্রাইল তার নাম জিব্রাইল কিন্তু আপনাকে অনেক বাজে লোক কিছু মনে করবেন না কাউকে কষ্ট দিতে বলছি না এ জাতির ক্ষতি হবে তাই বলে দেখছে এই গ্রামটার নাম মোল্লাপাড়া কি মন্ডলপাড়া কি মন্ডলপাড়া মন্ডলপাড়া মন্ডলপাড়ার বাইরে বাঁশ চোরের ভেতরে তাল গাছের কাছে ছোট্ট একটা কমরা করেছে খড়ের চাল তার ভেতরে একজন সুফি সাহেব থাকে নকল সুফি সাহেব সোয়াদ দিয়ে তো নয় সিন দিয়ে বেকো বেকা লাঠি মোটা তো দানা পুটি দেওয়ার ডাব কাওয়ালা জামা কালো সাদা হলদে নীল বুলু বগলে একটা আপনার থেকে ঝুলি সেটা সতেরো কোটি নটার সময় সেজে গুজে ডিজাইন করে আয়না দেখে বেরুচ্ছে এরপরে গায়ে যাবে তেনার নাম ফকির সাহেব বেকা লাগে মোটা তো তসবির না বাবরি চুল তার উপরে ডাবগা এবং পুটি দেওয়া জামা বলুন যে ওই রকম ধরনের করে শহরের বাইরে গায়ের বাইরে বাস করছে আর নটার সময় সেজে বেরোচ্ছে জাতির মাল গরব করার জন্য এটা পয়গম্বরের শূন্য বেকালাটি বেকালাটিটা কোন পয়গম্বরের এত বড় বড় তসবির দানা গলায় ঝুলবে এটা কোন পয়গম্বরের শূন্যত সত্যটা ডামকা লাল নীল গুলু হলদে কোন পয়গম্বরের শূন্যত আমার নবী বলেছেন তালি দেওয়া ভালো ভালো যদি তোমার অবস্থা সেরম না থাকে জামা ভালো করে তালি দিয়ে সেলাই করে নাও সাদার উপরে সাদা কালোর উপরে কালো দেখা যেন না যায় খারাপ যেন না লাগে লোক দেখানি যেন না হয় তাকে বলে কিন্তু লাল হলদে নীল বুলু পেঁয়াজের বস্তা যা পেতে সেলাই করে দিচ্ছে এটা হলো ডিজাইন গুলিয়া নামা জাতিকে হজম করার জন্য হড়প করার জন্য তাদেরকে চিন্তা হবে না জাতিকে যে আলে মলামা এত আছে এইরকম ভুলিয়া করে নাই তো পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দেখছেন ঘরে এইরকম ছিল ঈদের নামাজ পড়েছে লোকের বাড়িতে মেহমান খেতে গেছে একজনের বাড়িতে খেয়ে এসছে দুপুরে খানা খাইনি সেমাই খেয়ে চলছে আজকে তো আবার এইরকম কালকে যাবো কাঁথি এইরকম আবার ঘরে যাবো গোসল করলব আবার এই পোশাক এই নামাজ এই টুপি বাইরে যা ভেতরে তাই তাই তো সে যে একবারই جی چکا چکی چھم چھماتا یہ تو اسلام ہماری بھائی ریتا ریتا আমার নবী সাদা সিদে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আসসালাম আলাইকুমের আদান প্রদান মুসলমান মুসলমানকে চেনা ওই রকম ধর্মের ওরা কোরআনের অপব্যাখ্যা করবে ওই ঝুবড়ি অলারা বলবেন নবী আল্লাহকে দেখেছেন দেখো কোরআন বুঝে না তফসির বুঝে না উসুল বুঝে না হাদিস বুঝে না কোথাও যাই নাই মা এসা কখনো না জন্মযোগ্যে কেউ আল্লাহকে দেখবে না মরণের পরে জান্নাতি চোখে আল্লাহ দেখতে পাবে দুনিয়াতে নয় মুসা হয়ে গেল পাহাড়ের দিকে চেয়ে আল্লাহ তাজাল আল্লাহকে নয় আল্লাহ বেহুশ হয়ে মুসা পড়ে গেলেন আল্লাহ দেখতে চেয়েছিলেন বাবজিরা সোনারা কি আপনাকে বলে দিবে কে বলে দেবে ভালো দেওয়া তাদের কাছে বসা উসুর তফসির ফেকা শোনা তালিমে একটু বসা দিনই মাসলা মাসাইল নিয়ে কালচার করা ইমামকে বললেন ভাই ধরো কোন মেয়ে ছেলে রোজা রাখছে রোজা রাখতে রাখতে শরীর খারাপ হয়েছে কি করবে শুনলেন স্ত্রীকে যে মশলাটা বলে দিলেন বেটা শুনলো কোন মাসলা উজুর ফরজ মাকে যে বলে দিল ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলাম উজুর ব্যাপারটা এইরকম যদি উজু করতে না পারা যায় মাটিতে হাত মেরে তাই করে নিলেই নামাজ করা যাবে মা পুতা দাদিকে মশলা বলে দিল স্বামী স্ত্রীকে বলে দিল মেয়েদের মশলা দেবে বলে দেবে ভাই বোনকে বলে দেবে এটা হচ্ছে মেয়েদের মশলা শিকার তরিকা কোন মেয়ে ছেলে এসে মসজিদে বলতে পারবে না ইমাম সাহেব আমাকে এই মহিলাটা বলে দেবে জয় জয় আরাম স্বামীকে আমার এরকম শরীর খারাপ করছে এইরকম এরকম মাসের শরীর খারাপটা এরকম ভাব ছিল এরকম হয়েছে একটু জিজ্ঞেস বলে ধরুন বলে সাহেব কোনো ছেলে আমার স্ত্রীর বলার দরকার নাই কোনো ছেলে শরীর খারাপ করছে আগে এরকম ছিল আগে এরকম ইমাম সাহেব বললে ভাই মশলাটা ঘরে যে বলে এটা হলো শিকারী বেপর্দায় যে না বেপর্দা হতে হবে না পর্দায় থেকে শিখবে শিকার জায়গা স্বামী জায়গা তার কারণ হয়তো ছ বছরের বিয়ে হয়েছে ন বছরের রুকসতি মাসলা মাসাইল কার কাছে শিখবে মেয়েদের যে মাসলা মাসাইল গোপন মাসলা মাসাইল যেটা আপনার দিকে পুরুষদের মেয়েদের সবারই পক্ষে বড় না হলে জানা সম্ভব নয় আর সে মশলা প্রকাশ না পেলে তার পক্ষেও জানা সম্ভব নয় কার কাছে শিখবে হয়তো আয়েশা ছ বছরের বিয়ে ন বছরের রুকসতি নবীর কাছে স্বামীর কাছে ইসলামের কত ভালো প্রত্যেক দিন একটা মশলা জিজ্ঞেস করুন স্ত্রীকে যে বলি প্রত্যেক দিন আপনার কোরআন শরীফের আয়াতে কোনো মানে বলে শুনুন ঘরে যে বলুন আজকে এটা তালিম আজকে ওয়াজ শুনতে গেছিলাম এটা এই বাবা কিন্তু সামনে এসে কানা পীরের মতন মোল সাহেব মোল সাহেবের কাছে যাও এখানে না দেখলে ওখানে চিনতে পারবি না মোল সাহেবও জাহান নামে যাবে মেয়েটাও জাহান নামে যাবে কোন পীর মোল সাহেবের কাছে কোন মেয়ে প্রকাশ্যে কোনোদিন আসতে পাবে না যদি কেউ আসতে যায় বা আসে খানা কাজ হয় খবরদার কখনো না ভাই ভাই কোরআন উনিশ পারা বলছে তোমাদের বাপ তোমাদের শ্বশুর তোমাদের ভাই তোমাদের চাচা তোমাদের দাদু তোমাদের ফুপা তোমাদের বেটা তোমাদের জামাই এই রকম যতগুলো আছে তাদের কাছে তোমাদের কোনো পর্দা নাই আর তোমাদের ছোট ছেলে যারা বালেক ভাই নাই তাদের কাছে কোনো পর্দা নাই আর তোমাদের ছেলেরা ঝরে কাজ করে তারা এখনো বালেক হয় নাই তাদের কাছে পর্দা নাই আবার কোরআন বলছে ঘরে কাজ করা ছেলেটা যেদিনে বড় হবে বিয়ের লাইক সেদিন আর ঘর ঢুকতে পাবে না সেদিনে পর্দা ফরজ হয়ে যাবে দশ বছর আপনার ঘরে একটা ছেলে আছে এখন তার বয়স কুড়ি আর ঘর ঢুকতে পাবে না এখন সে বুঝতে পেরেছে নারী কি জানিস কোরআন বলেছে যতদিন তার কাছে নারী কি প্রকাশ পাইনি মানে বালিক পাইনি ঠিক আছে যাতায়াত করবে আপনার স্ত্রীর খানা এনে দেবে আপনার স্ত্রীকে পানি এনে দেবে আপনি স্ত্রীর কাছ থেকে নিজের খানা আনতে বলবেন আমার খানাটা নিয়ে কিন্তু মরদ হয়ে গেলে আর চলবে না তার যখন জ্ঞান এসে যাবে স্ত্রী কি নারী কি জিনিস কোরআন বলছে আর চলবে না পুরনোটাকেও নিষেধ করে দিতে হবে আর বাড়ি যেতে পারবে না তার কাছে প্রকাশ পেয়ে গিয়েছে নারী কি জিনিস এটা কোরআন উনিশ বারো সুরান বাপজিরা সোনারা ইসলাম কত ভালো কত সুন্দর শ্বশুর দাদু শ্বশুর বাপ দাদু বেটা জামাই ভাই ভাই ভাগ্নে সমস্ত আত্মীয় স্বজন বুনপো মানে বোনের বেটা ভাইয়ের বেটা ভাই ভাই এগুলোর জন্য পর্দা নাই এরা আসা যা করতে পারে কিন্তু পর্দা নাই মানে কি পিঠ খোলা পেট খোলা খালার কাছে এসে বসবো কথা বলতে পারে কিন্তু খালা বাকাইদা চাদর গায়ে দিয়ে মাথায় কাপড় দিয়ে থাকবে কিন্তু খালার মুখোমুখি আসতে পারে জামাই শাশুড়ির মুখোমুখি দাঁড়াতে পারে দাদু পুতি নানা নাতি এগুলো যেতে পাবে কোরআন বাকি কোন অপুরুষ পরিচিত পুরুষের কাছে সেখানে মুরবি মুল্লা পিয়ে ফকির সবাই কারো কাছে যেতে পারবে না হ্যাঁ নব্বই সাল কা বুদ্ধা মুয়ে দাঁত নাই পেটে আতুরি নাই হজম হচ্ছে না পড়ে আছে নব্বই বছরের বুড়োর জন্য নব্বই বছরের বুড়ি যদি বলে দেখা করব তো দোষের হবে না ও হাফ হাফ হাফ ওই সময় আর কোনো ঝঞ্ঝট নাই চলেগা তখন আর তার পর্দা থাকছে না কোরআন শরীফে উনিশ পাড়ার সুরা নূরে ঘরের লোকদের জন্য আপনি ঘরের লোক আপনাদের সকলের জন্য ঘরে যাচ্ছেন আসছেন ঢুকছেন বেরোচ্ছেন বলছে তিনটে সময় যখন তারা জোহরে কাপড় খুলে দিয়ে আরাম করে গ্রীষ্মের কারণে রাত্রিতে যখন শয়ন করে তখন তারা জামা কাপড় খুলে দেয় দেয় আর ফজরেতে যখন তারা উঠছে ঘুম থেকে তখন এই তিনটে সময় ঘরের লোককে পর্যন্ত আওয়াজ দিয়ে যেতে হবে এই তিনটে সময় বাদ দিয়ে ঘরে যাতায়াত চলবে বেতা জামাই ভাইপো ভাগনে কোনো দোষের থাকবে না কিন্তু গ্রীষ্মকালে জোহরেতে কাপড় সরিয়ে দিয়ে মেয়েরা আরাম করে তাই বেটার জন্য ভাইয়ের জন্য বাপের জন্য আওয়াজ না দিয়ে ঢুকতে পাবে না আসসালাম আলাইকুম আজ খুলো কাপড় যদি সরে থাকে পিঠ যদি বেরিয়ে থাকে ঢেকে নেবে তাই তুমি বাড়ির দরজায় আওয়াজ না দিয়ে ঢোকো না আসসালাম আলাইকুম আমি কি প্রবেশ করবো বাড়ির দরজায় বাদ থেকে আওয়াজ গলা খাটা মায়ের কাপড় সরে থাকলে সংযত হয়ে যাবে বোনের কাপড় সরে থাকলে সংযত হবে ইসলাম এত সুন্দর يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا إلى أهلها হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা কেউ কারো বাড়িতে প্রবেশ করো না সালাম না দিয়ে অনুমতি না নিয়ে কেউ কারো বাড়িতে প্রবেশ করবে না আপনি যেতে হবেন আপনার বন্ধুর বাড়ি আপনার সমস্ত বাড়ি আপনার চাষার বাড়ি কোনো দোষের নাই কিন্তু আওয়াজ দেন অনুমতি নেন যারা সরে যাবার তারা সরে যাবে আমরা চাচিকে সরতে হবে না কিন্তু আমরা চাচাই তো বোনকে সরে যেতে হবে আপনার ফুপুকে সরতে হবে না কিন্তু ফুপুই তো ভাইয়ের স্ত্রী ভাবিকে সরে যেতে হবে যে দেওয়ার দেখা করতে এসছে লায়ক দেওয়ার সেও বেটার মা সরে যেতে হবে তার সামনে এসে দাঁড়িয়ে বেল্ললা পড়া চলবে খুব বেশি বেশি পর্দার থেকে ভাই ভালো আছেন তো বলে জি ভালো আছি তুমি ভালো তার বেশি ইসলাম বেল্লাপনা করছেন হ্যাঁ, বিচার বেড়ে গেছে ইসলাম বলছে ওয়ালা তাকরাবুসিনা তোমরা ব্যভিচারের নিকটে যেও না যে কাজ করলে যেটা বসলে যার কাছে গেলে যেখানে বসলে হবে সেখানে বসো না ঘাটে যদি বেটা ছেলে মেয়ে ছেলে একসাথে গোসল করে তিনটে বেটা ছেলে গোসল করছে চারটা মেয়ে ছেলে গোসল করছে এক একে উঠে চলে গেল একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে ঘাটে রয়ে গেল গোসল করতে করতে দুজনের মধ্যে পাপের আলোচনা হয়ে গেল ব্যবিচারের আলোচনা হয়ে গেল কিভাবে কখন নির্জন বাস হবে কিভাবে কখন কোথায় সাক্ষাৎ করব আলোচনা করার সুযোগ পেয়ে গেল কিন্তু ইসলাম বলছে বেটা ছেলে মেয়ে ছেলে নির্জন বাস করতে পাবে না এক কাজে হতে পাবে না তাহলে আলোচনাও হলো না ব্যবিচারও কোনোদিন হবে না বন্ধুকে ঘরে রেখে দিয়ে বললেন আপনি আমার স্ত্রীর সঙ্গে গল্প করুন আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসি রসগোল্লা খাগা উধারে রসগোল্লা তুই মিষ্টি আনতে সেও বউ নিয়ে পালিয়ে গেছে হাতালে বেড়া সেখানে বন্ধু মাতা বন্ধু বন্ধু বন্ধু পর্যন্ত স্ত্রীর কাছে যে বন্ধুত্ব দেখি ও ফুটানিটি করো নিজে যে বসে থাকো দিয়ে বলো নাস্তা দাও পানি দাও খাও আবার নিজের সাথে করে নিজে